সুরাতুল আদিয়াত বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল আদিয়াতি শপথ অশ্বরাজির দবহান ঊর্ধ্বশ্বাসে ধাবমান ফালমুরিয়াতি অতঃপর যারা অগ্নি স্ফুলিঙ্গ নির্গত করতে থাকে পদহান পদাঘাতে ফালমুহিরতি অনন্তর অভিযান আরম্ভ করে সোবহান প্রভাতকালে ফা আসারনাবিহি অনন্তর তখন উড়ায় নাকআন ধুলি ফাওয়াসাতুনাবিহি অতঃপর ঢুকে পড়ে জামান শত্রু দলের মধ্যে ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ নিশ্চয় মানুষ লিরব্বিহি স্বীয় প্রতিপালকের লাকানুদ বড়ই অকৃতজ্ঞ বা ইন্নাহু আলা যালিকা আর এটা সে নিজেও লা শাহিদুন অবহতি অবহিত আছে ওয়া ইন্নাহু এবং সে লিহুব্বিল খৈরি ধন সম্পদের মোহে লা সাদিদ অত্যন্ত মজবুত আফালা ইয়ালামু আর কি সে সময়টি জানা নেই ইদা বয়েতের যখন জীবিত করা হবে মাহফিল কবর সমাধিস্থ মুর্দাদেরকে ওয়াহুসুলা আর তা প্রকাশ হয়ে যাবে মাহফিস সুদূর যা অন্তরসমূহে আছে ইন্না রব্বাহুম নিঃসন্দেহে তাদের প্রতিপালক বিহিম তাদের অবস্থা সম্বন্ধে ইয়াউমা ইদিন সেদিন লাখবির পূর্ণ অবহিত আছেন